বিষয়বস্তু হচ্ছে কিতাবের প্রতি ইমান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে গ্রন্থরাজি নাজেল হয়েছে যুগে যুগে সেসবের প্রতি ইমান এ সম্পর্কে আপনাদের সামনে আমি সুরা বাকারার প্রথম দিক থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন আলিফলাম মিমের পরে যার অর্থ আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন তবে আরবরা এইভাবে চ্যালেঞ্জ করতো অন্যদেরকে কিছু অক্ষর দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে আরব জাতিকে বিশেষ করে যে তোমরা এই আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর দিয়ে তোমরা বাক্য গঠন করে থাকো তোমাদের কথা বলে থাকো সুতরাং হয় আল কোরআনকে আল্লাহর বাণী হিসাবে তোমরা গ্রহণ করো বিশ্বাস করো এবং তার প্রতি আমল করো বাস্তবায়ন করো আর না হলে তোমরা এই রকমের বাক্য গঠন করে নিয়ে আসো আল্লাহ বলছেন আলিকাল কিতাবুল আরাইবাফি এখানে আল কিতাব বলে আল কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে আল কোরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই যে এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী এবং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এবং যারা সংযত হবে মুক্ত হতে চাইবে গোনা থেকে বেঁচে থাকতে চাইবে তাদেরকে এই কিতাব রাস্তা দেখাবে তাহলে এই কিতাব থেকে রাস্তা পাওয়ার জন্য শর্ত হচ্ছে যে যোগ্যতা লাগবে সংযত হওয়ার কামনা বাসনা পাপ মুক্ত জীবনযাপনের চাহিদা হতে হবে তাহলে এই কিতাব হিদায়ত করবে তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন যারা মোত্তাকি তাদের গুণ উল্লেখ করেছেন তারপরে আবার আল্লাহ ফাকরাবুল আলমিন মোত্তাকিনদের গুণ তারা না দেখে বিশ্বাস করে তারা সালাদ কায়েম করে নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তাদের রেজিক থেকে অর্থাৎ জাকাত প্রদান করে এ কথা বলার পরে বলছেন বেমা এবং যারা আপনার প্রতি যে কিতাব নাজল হয়েছে তার প্রতি বিশ্বাস করে তাহলে রসুল উল্লাহামের প্রতি যেই কিতাব আল কোরআন নাজল হচ্ছে তার প্রতি বিশ্বাস করার কথা আল কোরআনের শুরুতে আল্লাহ পাক উল্লেখ করেছেন শুধু তাই নয় ওয়ামা উনজেলা মিন কাবলেক এবং আপনার পূর্বে যেই কিতাবগুলি নাজেল করা হয়েছে সেই কিতাবগুলির প্রতি বিশ্বাস করে তাহলে বোঝা গেল যে আল কোরআন ছাড়াও তার আগে যে কিতাবগুলি গ্রন্থগুলি নাজেল হয়েছে সেগুলির প্রতিও আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কিতাব প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যেসব কিতাবের নাম আমরা জেনেছি সেসব কিতাবের নাম নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যেগুলি আল্লাহ প্রদত্ত কিতাব ছিল এবং আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এই কিতাবগুলি আম্বিয়া এবং রসুলগণের প্রতি নাজিল করেছেন নাম ধরে জানি নাম ধরে আমরা বিশ্বাস করব। আর যদি কিতাবের নাম না জানা আছে এছাড়াও অনেক কিতাব আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবগুলির কথা আল্লাহ পাক উল্লেখ করেননি সুতরাং আমরা সেই সম্পর্কে সংক্ষিপ্ত ইমান রাখবো যে আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি আমরা বিশ্বাস রাখি আল্লাহ পাক রব্বুল আলম যেসব কিতাব নাজেল করেছেন এবং তার নাম উল্লেখ করা হয়েছে আল কোরআনে সেসবের একটি কিতাব হচ্ছে তৌরাত মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আনজালনা তৌরা আফিহা হুদা নূর নিশ্চয় আমি তৌরাত নাজেল করেছি যাতে রয়েছে দিক নির্দেশনা হৃদায়ত এবং যাতে রয়েছে আলো যেই আলো সঠিক পথের সন্ধান দেবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কিতাবকে আলো স্বরূপ এবং দিক নির্দেশনা হৃদায়ত স্বরূপ নাজিল করেছেন এই কিতাবের প্রতি নাম ধরে ইমান রাখতে হবে মৌসা আলি ইসলামের উপর আল্লাহ পাক তওরাত নাজিল করেছেন এইরকম আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে ইঞ্জিলের প্রতি যে ইঞ্জিল আল্লাহ পাক রব্বুল আলমিন ঈসা আলি সালামকে দান করেছেন মহান আল্লাহ কোরআনে করিমের সুরায় মায়দা এরশাদ করেছেন ওয়া আতাই নাহুল ইঞ্জিল ঈসা আলি সালামের কথা উল্লেখ করে বলছেন যে তাকে আমি ইঞ্জিল দান করেছি তো ইঞ্জিল আল্লাহ ফাকরাবুল আলমী নাজল করেছেন ঈসা আলি সাল্লামের প্রতি এ কথার প্রতি আমাদেরকে ইমান রাখতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন যেসব কিতাব নাজল করেছেন এবং নাম উল্লেখ করেছেন তার একটি কিতাব হচ্ছে জবুর মহান আল্লাহ আল কোরআন ইরশাদ করেছেন ওয়া আতাইনা দাউদ জবুরা আমি দাউদ আলি সালামকে জবুর দান করেছি সুতরাং এই নামগুলির সাথে আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ফকর আব্বুল আলম এছাড়াও কোরআনে করিমে উল্লেখ করেছেন ইব্রাহিম আলি ইসাল্লাম এবং মুসা আলি ইসাল্লামের সহিফা পুস্তিকার কথা সোহফ ইব্রাহিম আ মুসা সুরাতুল আলাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন আর একটি সরাই আল্লাহ পাক রব্বুল আলমীর উল্লেখ করেছেন সুরান আমলাম ইয়নাব্বা বে মাফি সোহফে মুসা ও ইব্রাহিম আল্লাজি ওয়ফা আল্লাহ তাজের ওয়াজের তম ভিজরা ওখরা মুসা আলি সাল্লামের সহিফা পুস্তকের কথা এবং ইব্রাহিম আলী সালামের পুস্তকের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন এসবের প্রতি বিশ্বাস করতে হবে এবং সর্বশেষ কিতাব এবং যেই কিতাব আগের সমস্ত কিতাবের সত্যায়নকারী মোসাদ্দেক আল্লেমা আল্লাহ পাক বলেছেন আগে যতগুলি গ্রন্থ আল্লাহ নাজেল করেছেন সেসব গ্রন্থের সত্যায়নকারী কিতাব আল কোরআনকে আল্লাহ ফাকরাবুল্লাহ নাজেল করেছেন এর প্রতি বিশ্বাস করতে হবে সংক্ষিপ্ত এবং বিস্তারিত সংক্ষিপ্ত যে আল্লাহ ফাকরাবুল আলমিনের বাণী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং বিস্তারিত এই কিতাবের তিলাওত হচ্ছে এবাদত এবং এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আসমানি সিলেবাস আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার প্রত্যেকটি বিধান তার প্রত্যেকটি আয়াতকে বাস্তবায়িত করতে হবে যেটা ইমানের বিষয় তার প্রতি বিশ্বাস করতে ইমান নিয়ে আসতে হবে যেটি এবাদতের বিষয় তার মোতাবেক এবাদত বন্দী করতে হবে যে আয়াত আখলাখ চরিত্র সম্পর্কিত হালাল হারাম সম্পর্কিত সেসবের বাস্তবায়ন করতে হবে সেই মোতাবেক জীবনযাপন করতে হবে আর যেসব ঘটনাবলী বর্ণনা করা হয়েছে যে উদ্দেশ্যে বর্ণনা করা হয়েছে সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করতে হবে এবং সৎ কর্মশীলদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে আমরা যদি সৎ জীবনযাপন গড়ে তুলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেভাবে সম্মানিত করবেন এবং অসৎ লোক পাপিষ্ট বেদিন মুশরেক আল্লাহর শত্রুদেরকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছেন তাদের ঘটনাবলী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরাও যদি পাপের রাস্তা ধরে নিই তো আল্লাহ পাক ওইভাবে আমাদেরকে তার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন আমাদের দুনিয়া এবং আখেরা ধ্বংস হয়ে যাবে তো আল কোরআন করিমের প্রতি বিস্তারিত ইমান রাখতে হবে অন্যান্য কিতাবের প্রতি সংক্ষিপ্ত ইমান যে সেই কিতাবগুলি যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজল হয়েছিল কিতাবের প্রতি ইমানের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আল কোরআন ছাড়া যতগুলি কিতাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সেই কিতাবগুলিতে বিকৃতি ঘটে গেছে সেই কিতাবগুলি আসল রূপে নেই তাতে কোনটি কথা আল্লাহ পাকের আর কোনগুলি মানবরচিত তাতে সংযোজন করে দিয়েছে বিকৃতি ঘটিয়েছে এ কথা আমাদের বোঝা মুশকিল যদিও তাতে কিছু আল্লাহর কথা আছে কিন্তু তাতে অনেক ক্ষেত্রে বিকৃতি ঘটে গেছে অর্থের শুধু বিকৃতি নয় বরং শব্দের বিকৃতি ঘটিয়েছে বিধিবিধানের বিকৃতি ঘটিয়েছে বিশ্বাসের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারা বিকৃতি ঘটিয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে বাইবেল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট যাতে বিকৃতি এমন ঘটানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে চরম বেয়াদুইমূলক কথাবার্তা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়লেন তখন সপ্তম দিনে তিনি বিরতি নিলেন আরাম করলেন এসব বেয়াদুবি আর কুফুরি রয়েছে তাতে ভরা কখনো সেটি আল্লাহ পাকরাবুল আলমিনের আসল রূপে নাজিলকৃত কিতাব হতে পারে না যাতে এসব কথা থাকতে পারে এইরকমই আম্বিয়া এবং রসুলগণ সম্পর্কে অনেক বেয়াদবি কথা এবং আম্বি এবং রসুলগণের মানমর্যাদাকে তাতে ক্ষুণ্ণ করা হয়েছে এমন কথা তারা তাতে বাড়িয়ে দিয়েছে যেমন ইব্রাহিম আলহিসাল্লামের চরিত্রের কথা বলা হয়েছে লুত আলি ইসলামের চরিত্রের ওপরে দোষ তোলা হয়েছে দাউদ আলি ইসলামের চরিত্রের উপরে দোষ তোলা হয়েছে এইভাবে বিকৃতি যে ঘটেছে এর বাস্তব প্রমাণ হচ্ছে এগুলি এছাড়াও বহু কথা যা তাদেরকেও স্বীকার করতে হবে যে এই কিতাবগুলি এই গ্রন্থগুলি আসল রূপে নাই আমাদের কিছুক্ষণের বিরতির পরে আবার আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে তার কিতাব আল কোরআনের খেদমত করার এবং তার প্রচার করার তৌফিক দান করেন তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ কর জান্নাত যাবার কি উপায় তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা কোনো দিবস পালন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম যে কিতাবের প্রতি ইমান আল্লাহ পাকের নাজিলকৃত গ্রন্থের প্রতি ইমান এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ পাকের নাজিল করা ছাড়াও বেশ কিছু ধর্মীয় গ্রন্থ আমাদের মানব সমাজে রয়েছে সেগুলি মানুষের তৈরি করা সেগুলি আল্লাহর নাজিলকৃত নয় তাহলে গ্রন্থ দুই রকমের আসমানি গ্রন্থ যেগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজল হয়েছে যেগুলি মানুষের তৈরি করা সেগুলি বেশ কিছু গ্রন্থ রয়েছে বিভিন্ন ধর্মের আসমানি গ্রন্থগুলি দুই ভাগে বিভক্ত বেশ কিছু গ্রন্থ রয়েছে যেগুলিতে বিকৃতি হয়ে গেছে বিকৃতিটা হয়েছে হয় তাতে সংযোজন করে বাড়িয়ে দিয়ে অথবা তাতে ঘাটতি করে দিয়ে বেশ কিছু বিধানকে সরিয়ে দেওয়া হয়েছে এইভাবে বিকৃতি ঘটানো হয়েছে অর্থের বিকৃতি শুধু না শব্দেরও বিকৃতি ঘটানো হয়েছে যেমন আলোচনা করলাম একটু পূর্বে আল কোরআনুল করিম এতে শব্দের কোনো রকমের বিকৃতি ঘটেনি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ সুরা হিজরের আয়াত নম্বর নয় এর সাদ করেছেন ইন্না নাজ্জালনা জিকরা লাহাফিজুন নিশ্চয় আমি জিকির নাজেল করেছি আল কোরআনকে জিকির বলা হয়েছে এবং তার সাথে সাথে মনে রাখবেন যে রসুর উল্লাহ হাদিস ও জিকির উপদেশ উপদেশ যেমন আল কোরআন তেমন আল কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা রসুর উল্লাহ সাল্লামের হাদিস তাও উপদেশ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন কোরআনে করিমের হেফাজতের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন তেমনি রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের সুরক্ষা হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক আল কোরআনের হেফাজত করেছেন সাহাবাই কালামদের জামানায় সাথে সাথে নবী সাল্লাম লিখিয়ে দিয়েছেন এবং লিখার পরে তা সাহাবাইকার খোলাফা রাশেদিন জামানে তা সংকলিত হয়ে গেছে এবং মুসাফের আকারে বিভিন্ন শহরে প্রেরণ করেছেন ওসমান রাজি আল্লাহ তালানহ এইভাবে আল্লাহ পাকরবুল আলমিন হেফাজত করেছেন অর্থের হেফাজত বিভিন্ন তফসিরের মাধ্যমে সেই তফসিরের মাধ্যমে আল্লাহ পাক আল কোরআনের হেফাজত করেছেন আল্লাহ পাক রহমান তাহলে আল কোরআন হেফাজত করেছেন এতে বিকৃতি ঘটেনি এবং ঘটবে না ইনশা আল্লাহ তালা তবে আগের কিতাব তাওরাত এঞ্জিল জবর এসব কিতাবে বিকৃতি এই জন্যই ঘটেছে যে এর হেফাজতের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল কোরআনে কেন মহান আল্লাহ এসাদ করেছেন বেমাস তোহফিজু মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের হেফাজতে হেফাজত তাদের কাছ থেকে তলব করা হয়েছিল হেফাজত তোমরা করবে সুরক্ষা করবে কথা তাদের কাছ থেকে তলব করা হয়েছিল আল্লাহ পাকে দায়িত্ব নেননি সেই জন্য সেই কিতাবে মান সম্মান রক্ষা না করে তার বিকৃতি ঘটিয়েছে কিন্তু আল্লাহ আবুল কোরআনে করিমের হেফাজত করেছেন কোরআনে করিমের প্রতি যে আমাদের ইমান হবে সেই ইমান হবে বিস্তারিত সুতরাং আমরা যেমন বিশ্বাস করব যে কোরআনে করিম আল্লাহ আব্বুল আলমিনের বাণী কালামুল্লাহ তেমনি বিশ্বাস করব যে কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণ সিফাত আল্লাহ পাকের সৃষ্টি মখলুক নয় যেমন মোতাজেলারা বিভ্রান্ত হয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলের জামানায় এবং ইমাম আহমদ রহমতুল্লাহ এর ওপর চরম সেই জামানার জালেম শাসকরা জুল অত্যাচার করেছে বিভ্রান্ত গুমরা হয়ে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের কোরআন করিম সম্পর্কে সঠিক ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং তার বাস্তবায়নের যেন তৌফিক দান করেন কোরআনে করিমের প্রতি ইমানের একটি দিক হচ্ছে যে কোরআনে করিমের তেলাওত হচ্ছে এবাদত সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেককে আমরা কোরআনে করিমের তেলাওয়াত শিখাবো এটি হচ্ছে কোরআনে করিমের ইমানের প্রথম দাবি আপনি বিশ্বাস করেন আল্লাহর কিতাব এবং কেমত পর্যন্ত এই কিতাবের বিধান সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং কোরআনে করিমের তেলাওয়াত শিখাবেন আপনি একজন মুসলিম হিসাবে শিখবেন এবং শিখাবেন কোরআনে করিম মের প্রতি ইমানের একটি দিক হচ্ছে যে কোরআনে করিম বিশেষ একটি জাতির জন্য নয় বরং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যেমন আল্লাহ ফাকরাবুল আলম শেষ রাসুলকে সারা বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছেন অমার সাল্লাহ ইল্লা রহমতুল্লিল আলমিন তেমনি আল কোরআনের বিধান সমস্ত জাতির জন্য এমন কোন ব্যক্তি যে আল কোরআনের কথা শুনতে পাবে এবং তার প্রতি ইমান নিয়ে আসলো না তাহলে তার জন্য কোনো মুক্তি নেই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর শপথ করে বলছি এ মানব জাতির মধ্য থেকে সে ইয়াহুদি হোক অথবা খ্রিস্টান হোক আমার সম্পর্কে শুনবে আমার প্রতি আল কোরআন নাজের হয়েছে শুনবে সোম্মাই আল্লাহ ইউমেনবী তারপরেও ইমান নিয়ে আসলো না ইল্লা কানামিন আহলিন নার তাহলে জাহান নামের অধিবাসী হবে কোরআনী করিমের ইমানের দাবি হচ্ছে যে কোরআনী করিমকে আপনি তেলাওত করবেন তার অর্থ বুঝবেন তার তর্জমা তফসির বুঝবেন এবং বোঝার পরে তার প্রচার করবেন নিজে আমল করবেন নিজে আগে আমল করবেন এবং তার সাথে সাথে তার প্রচার প্রসারে আপনার যতটা আল্লাপা ক্ষমতা দিয়েছেন তাতে আপনি অংশ নেবেন এইভাবে কোরআনের করিমের প্রতি ইমানের বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটি বিধানের প্রতি আমল করতে হবে যেটি বিশ্বাসের বিষয় বিশ্বাস করতে হবে যেটি এবাদতের বিষয় বন্দীকে সেই মোতাবেক করতে হবে যেটি আমলের বিষয় আমলে নিয়ে আসতে হবে হালাল হারামের বিষয় সেখানে আপনাকে সেই মোতাবেক আমল করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের আরেকটি দিক হচ্ছে যে কোরআনে করিমকে আল্লাহ ফাকর সংক্ষেপে নাজুল করেছেন সুতরাং তার বিধানগুলি সংক্ষেপ উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাহ আলিহে সাল্লামের দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং আল্লাহাক বলছেন যে হে এলাইকা জিকরা আমি তোমার ওপর জিকির উপদেশ আল করেছি আলিন্নাস তুমি মানব জাতির জন্য তা বর্ণনা করে দেবে মানুষ আলিম কি নাজিল হয়েছে আল্লাহ পাক কি তাদের কাছে চেয়েছেন তারা আল্লাহ পাক রব্বুল্লাহ বলেছেন আকিমুসাল্লাহ সালাদ কায়েম করো কত অক্ত আল কোরআন নেই পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে কারণ নবীলাম পাঁচ অক্তের কথা বলেছেন সতেরো রাকাত ফরজ আল কোরআনের নবী সাল্লামের হাদিসে রয়েছে সুতরাং তার প্রতি আমল করতে হবে নামাজ কোনখান থেকে শুরু হবে কোনখানে গিয়ে শেষ হবে আল কোরআনে নবী সাল্লামের ব্যাখ্যায় রয়েছে হাদিস রয়েছে সুতরাং সেইভাবে নামাজ পড়তে হবে যেভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম সালাদ সম্পাদন করেছেন এইভাবে কোরআনে করিমের প্রতি ইমান নিয়ে আসতে হবে কোরআনে করিমে যে কোনো বিষয়ের বিস্তারিত আলোচনা নেই সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের সাহায্য নিতে হবে এবং হাদিসের আলোকে কোরআনে করিমের প্রতি আমল করতে হবে তার বাস্তবায়ন করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআনে করিম দিয়ে আমাদেরকে আরোগ্য তলব করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাহ আরোগ্য তলব করেছেন প্রথম আরোগ্য হচ্ছে অন্তরের ব্যাধির আরোগ্য তলব করতে হবে কোরআনে করিমকে আল্লাপাক শিফা বলে আখ্যায়িত করেছেন সুতরাং কোরআনে করিম থেকে শিফা নিতে হবে অন্তরের রোগের অন্তরে দুই রকমের রোগ রয়েছে এক হচ্ছে সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি শিরকুফুরির ব্যাধি মুনাফিকি কপটতার ব্যাধি বেআমল হওয়ার ব্যাধি সেই ব্যাধিকে দূর করতে হবে আর এক ব্যাধি হচ্ছে শাহওয়াতের ব্যাধি কুপ্রবৃত্তির খারাপ কামনা বাসনার ব্যাধি যে রয়েছে এর চিকিৎসা করতে হবে এই কোরআনে করিম দিয়ে কোরআনে করিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে এর শরীয় সম্মত যে দৈহিক শারীরিক চিকিৎসা রয়েছে অর্থাৎ ঝাড়ফুঁক রয়েছে তাও আমাদেরকে নিতে হবে নবী করিম সাল্লাহ আলী সুরা এখলাস নাস ফালাক এগুলি দিয়ে তিনি নিজেকেই দম করতেন এইভাবে কোরআনে করিম থেকে শেফা তলব করতে হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ানুনাজ্জিল মিনাল কোরআনে মা হুয়া শেফা আমি কোরআন নাজল করেছি যাতে শেফা রয়েছে কিন্তু কোরআনকে শুধু বরকতের জন্য ঝুলিয়ে রাখবে এসব কাজের জন্য কোরআন নাজল করেনি আল্লাহ ফাকর কোরআনে করিমকে আল্লাহাক জীবিতদের জন্য নাজেল করেছেন জীবিতদেরকে উপকৃত হইতে হবে কোরআন দিয়ে আলো হাসিল করতে হবে কোরআনে করিমের ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনে করিম বহু সুন্দর সুন্দর দোয়া রয়েছে সেই দোয়াগুলি আমাদেরকে করতে হবে আল কোরআনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া তারপরে উল্লাহামের হাদিসের মাসুর দোয়া যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে সেই দোয়া তারপরে আপনার নিজের ভাষায় দোয়া করেন সুতরাং কোরআনে করিমের দোয়া আমাদেরকে মুখস্থ করতে হবে আম্বিয়া কেরামের দোয়া কোরআন করিম উল্লেখ করা হয়েছে মমিন মমিনাতের দোয়া কোরআন করিম উল্লেখ করা হয়েছে কোরআনে করিমের প্রতি এইভাবে আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে কোরআনে করিমকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে কোরআনে করিমের প্রতি ইমানের দাবি হচ্ছে যে শুধু ব্যক্তি জীবনে না কোরআনে করিমের বাস্তবায়ন ব্যক্তি জীবনে হবে পারিবারিক জীবনে হবে কু আনফুসাকুম আহলিকুম নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারকে বাঁচাও পারিবারিক জীবনকে সুন্দর করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে পারিবারিক জীবনে কোরআনের বিধানের বাস্তবায়ন হতে হবে সামাজিক ক্ষেত্রেও কোরআন বিধানের বাস্তবায়ন হতে হবে অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম জায়েজ না জায়েজ কি উপার্জন করব কি পন্থে উপার্জন করব না এই ক্ষেত্রে কোরআনে কারিমের বাস্তবায়ন হতে হবে কোরআনে কারিমের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআনে কারিমের বিধানকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত করতে হবে কোরআনে করিম দিয়ে আমাদেরকে বিচার ফয়সালা করতে হবে তা দিয়ে জীবনের প্রতিটি স্তরে আমাদেরকে আমাদের সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাতে হবে আমাদেরকে আদালতে পৌঁছাতে হবে কোরআনে করিমের যে দণ্ডবিধান রয়েছে সেগুলির আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে কোরআনে করিমের প্রতি সত্যিকার অর্থে ইমান নিয়ে আসার তৌফিক দান করেন এবং তার আগের কিতাবে সম্পর্কে মনে রাখবেন যে বিকৃতি ছাড়া যেসব কথাবার্তা রয়েছে সেসব কথার সমর্থন যদি কোরআনে কারিমে থাকে তাহলে সেসব কথাকে আমরা বিশ্বাস করি সে ঘটনা হোক বা অন্য কিছু হোক এবং যেসব বিধিবিধান হয়তো তাতে আছে আর তার সমর্থন আল কোরআনে আছে আর সেসব কথাকে আমরা বিশ্বাস করি আর একটি বিষয় মনে রাখতে হবে যে কোরআনে করিম আগের সমস্ত কিতাবকে রোহিতকারী কিতাব কোরআনে করিম দিয়ে আল্লাহ ফকরাবুল আগের কিতাবের বিধানগুলিকে রোহিত করে দিয়েছেন মনসুখ করে দিয়েছেন সুতরাং অন্য কিতাবের কোনো বিধান অন্য কিতাব পাঠ করা এসব করা চলবে না কোরআনে কেরিমেরই তেলাওয়াত করতে হবে কোরআনে কারিম বিধানের বাস্তবায়ন করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল যেন কোরআনে কারিমের প্রতি ইমান নিয়ে এসে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনি জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন কোরআনি দেশ কোরআনি সমাজ কোরআনি পরিবার যেন আমাদেরকে গড়ে তোলার যেন তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন সুবহান রব্বিকা রব্বিল ইজাতাম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন Oh, oh, oh.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 পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় তাদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত চলাতে তো তাদের কথাই পড়ছি ওয়াইরিল মাকদুব আলাইহিম আলাদদাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না سبحان الله حمدا لله ولا জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়